صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسلم ما حد أثقل على أثقل على أدم سمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان مقام নামাজের মাসাইল সম্পর্কে আলোচনা চলতেছিল ইনশাআল্লাহ আজকেও নামাজের মাসাইল সম্পর্কে আলোচনা করা হবে এর আগে আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিসে হকুকুল ইবাদ সম্পর্কে খুব বেশি তাকিদ করেছে হকুকুল ইবাদ আল্লাহর মখলুকের হক সম্পর্কে বেশি তাকিদ করেছে যে কারণে দেখা যায় কোরআন একাডেমির মধ্যে নামাজ রোজা হাজ জাকাত এইসব বড় বড় ইবাদত সম্পর্কে শুধু সংক্ষিপ্ত হুকুম দিয়েছে এইগুলো করতে হবে কিন্তু এইগুলোর ব্যাখ্যা দেন নামাজ পড়ার তরিকা কি রোজা রাখার তরিকা কি হজ করার তরিকা কি জাকাত দেওয়ার তরিকা কি ব্যাখ্যা দেন ব্যাখ্যা নবী আলাহাম হাদিসে পাকের মধ্যে দিয়েছেন এবং তিনি আমলে জিন্দগিতে দেখায় দিয়েছেন কিভাবে আমরা উদ্যোগ করবো কিভাবে নামাজে দাঁড়াবো কিভাবে হাত তুলব মৌখিক ব্যাখ্যাও দিয়েছেন এবং তিনি নিজে দেখিয়ে দিয়েছেন উম্মদকে মস্ত করাইছেন যে আমার ট্রেনিং ট্রেনিংও করি কিন্তু কোরআনে এই বড় বড় ইবাদতের কোন বিস্তারিত আলোচনা পাওয়া যায় না ওয়াকিমুসালাম ওয়াতুল জাকাত নামাজ পড়ো জাকাত অপরদিকে বান্দার হক এত খুলে খুলে মার মহিলা কমজোর পুরুষের তুলনায় এদের হক বয়স করতে যে আল্লাহ রবুল আলমী সুরাত নিষ্ঠা নামে দীর্ঘ এক তোরা নাজল করবে অনেক লম্বা এরপরে বিবাহ সাদী বিবাহের পরে দাম্পত্য জীবনে একে অপরের কি হাত তা বয়ান করতে যায় দ্বিতীয় পাড়ার দ্বিতীয় অধ্যক্ষ এই ব্যাপারে বলতে পারি একটা পাড়ার অর্ধেক বিবাহ থেকে আরম্ভ করে দাম্পত্য জীবনের করণীয় বর্জনীয় এই আধা পাড়া ধরে পায় এইভাবে দেখা যাচ্ছে যে বান্দার ফাঁকরে কোরআন একাডেমির মধ্যে খুব তফসিল করে একজনের বাড়িতে গেছেন তার সাথে সাক্ষাৎ করতে কি করবে এর জন্য বিরাট আয়াতটা সালাদ তিনবার সালাম করো তিনবার সালাম করার পরে যদি কোনো আওয়াজ না আসে ওখানে আর দেরি করবে চলে আস লম্বা আজ তাদের আঠারো বার দেখা করতে গেছে কি করতে হবে তাছাড়া হ্যাঁ? মানবাধিকার বয়স এটা কোথেকে মানবাধিকার বয়স করবে এরা কোরআন জানে ওনারা দেখা করতে গেছেন কি করতে হবে তিনবার সালাম দেওয়ার পরও কোনো আওয়াজ পাওয়া গেল না চলে আসুন আর যে হোক ওয়াহাজকা আলাদা তোমার জন্য উত্তম আল্লাহ মনে করতে হবে হয়তো কেউ নেই অথবা থাকলে কারণ এই মুহূর্তে দেখা করতে অক্ষম হয়তো কোন ইবাদত বন্দীর মধ্যে আছে অথবা কোন রুগীর সেবাটা মানুষের কত রকম ঝামেলা থাকে কোন প্রেশারিতে আছে গেলেই আপনার সাথে দায় করতে পারবে যে মনে করা গলত মানুষের সুবিধা অসুবিধা বুঝতে চেষ্টা করতে পারে যাই হোক নেই বা তার কোনো অজর আছে এই কথা মনে করে চলে আসবে কোরআনের নির্দেশ আর যে ও চলে আসবে তাহলে তো জানে না এটা বহু ডিগ্রি বস্তা ভেঙে লয়ে কোরআন জানে শিখাই হলে হবে ডাক্তারই থাকে কয়েক ঘন্টা ধরে কি মানবাধিকার কারোর সাথে লেনদেন করতেছেন এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেছে এসব লেনদেন তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায় এটা সম্পর্কে বলা হয় যে রয়ে গেল কোন পক্ষের লেনদেন রয়ে গেল এইটা বুঝাইতে যায় আল্লাহ রকুল আলমের একটা আয়াত নাজল করছেন এক পৃষ্ঠা এক আয়াতে এক পৃষ্ঠা লেখো লেখো দুজন দপ্তর করো সাক্ষী রাখো ফাক্তবু লেখো দেখেন ঠান্ডার ভাব এটা লিখলে কাজ লাগবে আপনি একরকম করবেন সে একরকম করবেন যে কথা দুরকম হয়ে গেল সে হাতাহাতি হয়ে যেতে হাতি হয়ে গেল আর এইটি ইসলাম এত বেশি অভাব করছে এক আয়াত তাদের করতে মুসলমান মধ্যে কোনো গোলজোর গোলমাল লেগে যাবে এটা খুন খারাপ হয়েছে তো বলছেন না রাস্তা ফিট না আসাধ্য মিনাল কত কোরআন রায় কোন অবস্থায় দুজন মুসলমানের মধ্যে ঝগড়া লাগবে শত্রুতা সৃষ্টি হবে ভুল বুঝাবুঝি হবে এর আলোচনা কোনো সুযোগ ইসলাম বাকি রাখেন যদি আপনি ইসলামের বিধান জানেন কোন সুযোগ নেই প্রত্যেকটা লেনদেন এইভাবে করতে বলা হয় স্বচ্ছতা সব বলবার লাগবে হ্যাঁ স্বয়ং নবী আলাইসালাম একটা গোলাপ আছে তো যে কিনছে তাহলে ভাউচার লেগে দিল এই গোলামটাকে নবী আলাহ সাল্লাম থেকে যে লোকটা কিনছে তাকে ভাউচার সেখানে উল্লেখ করছে যে এই দুলার ভিতরে এই টুপি নেই এই টুপি নেই এই টুপি নেই সে ভাবতার ভাবতার আমরা আবিষ্কার তিরমিনি শরীফের হাদিস জাল্লা রসুল সাল্লা সাল্লাম গোলাম বিক্রি করলে ভাবসার দিল এটা পরবর্তীতে এই কোনো সমস্যা দেখা দিলে সে নিজে ফেরত দিতে পারবে হজুর আপনি তো বলছিলেন এই সমস্যা নেই আমি যে সমস্যা পাই না ফেরত দেওয়ার তো দেখা যাইতেছে হুজুর আল্লাহ সাল্লাহাম এত বেশি গুরুত্ব দিয়েছেন কোরআন এটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে কল্পনাই করতে পারবে আমরা বলে দেবে যে নামাজের নাম হলেই পাবে আর রোজার নাম হলেই পাবে বাইরে আসবে হ্যাঁ এত বড় ইবাদত রয়ে গেছে মানুষের সাথে ব্যবহার দেখুন ইবাদত না মানুষের সাথে ব্যবহার এটা এরকম ইবাদত এটা হচ্ছে ইবাদত এইখান তো শরীয়তের বিধান আছে খবর হুজুর আয়াতাম এক বুধবার অসুস্থ হয়ে পড়ে তারপরে সোমবারে দুনিয়াতে চলে গেল এবার দিন হল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা হুজুরের নির্দেশে মসজিদের নবমীতে ইমাম হয়ে নামাজ পড়ে গেল এই কয়েকদিনের মধ্যে একদিন জোর আলাইসাল্লাম একটু সুস্থতা বোধ করছিলেন তো দুজনের কাজে ঘর দিয়ে বসতে গেলেন জোহরের নামাজ সেখানে কাজ হইলে ক্ষমতা আল্লাহ ওয়াদা দ্বারা আল্লাহ আমাদের খেয়াল গোলাম বান্ধবী চাকর পাকর তাদেরকে জুলুম করে আল্লাহ চাইলে উল্টাও করতে পারে তোমার চাকরে ধনী বাড়াইতো আর তোমারে তার বাড়িতে চাকর বাড়াই দিত পারতেন আল্লাহ আল্লাহ না করে তোমার মধ্যে তাকে লাগে শুধু তার সাথে নির্দয় ব্যবহার করবে এসব আর কি বললেন যে আমি আল্লাহর সাথে এমন অবস্থা সাক্ষাৎ করতে চাই কোন মকলুকের ভাব আমার জিম্মায় যেন না থাকে আমার দায়িত্বে না থাকে এই অবস্থা সাক্ষাৎ করতে চাই যে তোমাদের কারো কোনো হক পাওয়া থাকলে হয় রাত করে দাও তাহলে এক্ষুনি উসুল করে দাও এই মন্দির না বললে সব টাকা উচিত বান্দার হক বান্দার হক এটাই মহিলা আমরা রোজাকে ইবাদত মনে করি কিন্তু আল্লাহ বান্দার সাথে আল্লাহ বকলুকের সাথে কি আচরণ হবে এটাকে বাজার মনে করি না অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহ উত্তরকম بأفضل من درجة الصيام والقيام والصدقة قالوا بلى يا رسول الله قال إسلام ذات البين নবী বললেন তোমাদেরকে এমন একটা ইবাদত শিখাইব হাজার হাজার নকল রোজার থেকে উপরে নকল নামাজ থেকে উপরে লক্ষ লক্ষ টাকা দান খরচ করার থেকে উপরে সবাই শোনার জন্য আগ্রহ অবশ্যই বললেন দুই মুসলমান ভাইয়ের ভিতরে যদি বিভেদ হয়ে যায় বিভেদ না হওয়ার জন্য তো জাগৃত করা সব তিনি বলেছেন আমি একটু পর বলতে বিভেদ যাতে না হইতে পারে সব বাস্তব কথা তিনি বলেছেন এরপরেও হয়ে গেল শয়তান কামিয়ে হয়ে গেল তো তুমি চেষ্টা করে সাঁতারকে নাকাম করে ওই দুজনকে মিলে করবে নাকাম করে দাও ঝগড়া করতে দেয় এই যে কাজ করলে হাজার হাজার নকল রোজা নকল নামাজ নকল কাজ করার থেকে সবাব আল্লাহ থেকে বেশি এটাও তো কোনো ইবাদত তা আল্লাহ রসুল সাল্লাহ না বললেন আমরা কেন বুঝলাম যদি বাজার বাধা তোমরা বাধা এটা তো অনেক পাওয়ার কথা মন ভাগাভাগি হয়ে গেলে দিলেন চলতে যাওয়া এইটা থেকে না হয় এর জন্য তিনি খুব প্রত্যেকটা মানুষের অধিকার পাবে তোমার বাপের অধিকার তোমার মায়ের এই অধিকার তোমার স্ত্রীর এই অধিকার তোমার সন্তানের এই অধিকার তোমার ভাই বোনের এই অধিকার তোমার আত্মীয় স্বজনের এই অধিকার তোমার প্রতিবেশীর এই অধিকার একটা কাঁচারের এই অধিকার যে কিছুক্ষণের জন্য গাড়ি যে তোমার পাশে বসল তার এই অধিকার কেউ মেহমান হয়ে মেহমান হয়ে তোমার বাড়িতে আসলো তার এই অধিকার জীবজন্তুর এই অধিকার এগুলো আল্লাহ হাবিব সাল্লাহ খুলে খুলে বাইর কি বলবো সকালে খানবি রাস্তা এগুলোকে একত্র করে হাতিগুলো এক জায়গায় করে করে যে কিতাব তৈরি করেছেন এই কিতাবের নাম হল হকুকুল ইসলাম হকুকুল ইসলাম ইসলামের কার কি হবে হক যদি আদায় করা হয় কলমাল থাকে কারণ তারা কেউ কষ্ট পাবে প্রত্যেকে যদি একে অপার হক আদায় করে যে হক আল্লাহ দিয়েছে কারণ তারা কারো কষ্ট হবে গোলবাল হবে জীবজন্তু পর্যন্ত হবে জন্তুকে অনর্থক কষ্ট দেওয়ার অধিকার নেই অনর্থক তকলিফ দেওয়ার অধিকার নেই যে কারণে আমি বারবার বলব বিড়ালকে না খাওয়ায় মানুষ কুত্তাকে পানি লোক আল্লাহ তালা তার পিছনে সব মাফ করে দেবে দিয়ে তাকে আল্লাহ বলি কুকুরকে সেটা আপনি মানুষকে উপকার আল্লাহ কি মানুষকে উপকার আমি মুসলমান ভাইয়ের যদি সন্তান তার দৌলত করা করে দেয় হাসারের ময়দানে আল্লাহ তারা তার সত্তরটা করা করে বড় বড় জঙ্গল আপনি করছেন ছোট একটা জঙ্গল ছোট একটা প্রেশার দূর করছেন না আল্লাহ তালা হাসান ময়দানে আপনাকে বড় বড় সত্তরটা প্রেশানিকে দূর করে দিলেন আর এক আমাদের মধ্যে সমস্ত মতলব কেমন যেন আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ তো পরিবার হয় না আমাদের বোঝানো করে যাবে আল খালকু ইয়ানুল্লাহ فأحب الخلق إلى الله من أحسن إلى عياله আল্লাহর পরিবারের সদস্যদের সাথে যে সদ্ব্যবহার করবে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাম মখলুককে আল্লাহর পরিবারের সদস্য বলা হয়েছে মখলুকের মধ্যে বিড়ালটাও ছিল যে বিড়ালটাকে না খাওয়ায় মেরে চলে গেল আল্লাহর মখলুকের মধ্যে তো কুকুরটাও ছিল যাকে পানি পান করায় বিপাশিত ছিল পানি পান করে তারপরে জিন্দগি পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ الخلق عيال الله فأحب الخلق إلى الله من أحسن إلى عياله أنا كان يقول ده خير الناس من ينفع الناس সে উত্তম মানুষ যার দ্বারা মানুষের কল্যাণ যার দ্বারা ক্ষতিশালী হয় সে হল নিকৃষ্টতম মানুষ তো আল্লাহ হাকিম সাল্লাহ প্রত্যেকটা মকলুকের হক খুলে খুলে পায় তার এবং সেই সাথে বলে দিয়েছেন তোমাকে তখন মুসলমান বলা যাবে তখন তোমার দ্বারা কোন ভাইয়ের কোন বকুকের অযথা কষ্ট না হবে অযথা কষ্ট না হবে তখন তোমাকে মুসলমান একটা অন্যায় করতে তাদের শাস্তি দিল যাতে তার সংশোধন হয় এটা এর মধ্যে পড়বে কল্যাণ কামনা করছে বাপে কল্যাণ কামনা করছে অযথা কষ্ট দেয় না ন্যায়ের উদ্দেশ্যে কষ্ট যাতে সে সংশোধন হয় আল্লাহ আল্লাহ হাবিব বলতেছেন তোমার দ্বারা তোমার বন্ধুর দরজা কষ্ট না কষ্ট না থাক তখন তোমাকে মুসলমান বলা যাবে কষ্ট পায় তো যতক্ষণ তাহাজুদ নেওয়া হোক আর সারা বছর রোজা রাখ নেওয়া হোক আর দশবার হাত করে আসো তোকে হাজি বলা হবে আদেশ বলা হবে সব বলা হবে কিন্তু মুসলমান এখনো হবে এই টাইটেল তোমাকে এখন পর্যন্ত দেওয়া যাবে আর মমিন টাইটেল যদি যদি দাও বলতে গেলে মুসলমান টাইটেল কারণ তারা অযথাকেও কষ্ট করে এই সিফাত অর্জন করতে পারলে মুসলমান টাইটেল পাওয়া যাবে আর যখন আমার ব্যাপারে মানুষটা নিশ্চিন্ত থাকবে এই লোকটার দ্বারা আমার যার কোনো ক্ষতি হবে আপনাকে যারা চিনে আপনার যারা প্রতিবেশী আপনার প্রত্যেকের একই না যিনি পারলে একটু উপকার করবে ক্ষতি করবে না এইরকম ধারণা যার ব্যাপারে করা হয় আল্লাহ হাবিব বলেছেন তাকে মমিন টাকেন দেওয়া চিন্তা করেন গ্রাম দেখা যায় হ্যাঁ, একজনের মুরগি আর হ্যাঁ গেছে হ্যাঁ দিল তারপরে হ্যাঁ, হ্যাঁ। দিল একদিন খাওয়াই কি বলতে কিছু আজকে মুসলমানদের আখলাপ কাপড় জয় সারা বিশ্বে কর্তৃত্ব করতেছে আখলাপ লয়ে আমরা প্রতিবেশীর সাথে এই ব্যবহার বাপ লড়াই করছে পরের মধ্যে প্রতিবেশী বাদ মুসলমানরা আল্লাহ রসুলের তাদের থেকে কত দূরে চলে কত দূরে চলে মুসলমান চাকরি পাইতে হলে আপনার দ্বারা কেউ যদি কষ্ট না যদি আপনি ফোন করতেছেন আপনাকে কয়েক ভাগ চিন্তা করতে হবে আমি যে ফোন করতেছি ওই লোকটা এখন কি কাজে থাকতে পারে আপনার ব্রেনার নেওয়া উচিত এই টাইমে আপনার রোগী আরাম করে দুপুরে খেয়েছে আরাম আপনার জন্য এখন ফোন করা যায় অত ফোন কম নেওয়ার চিন্তা করেন তাহলে কি করতে পারেন আর ওই তো জামাতের সাথে নামাজ পড়ে এখন তো আপনারা জামাতের টাইম তাহলে আপনাকে দিতে হবে আমার এই ফোনের দ্বারা তার তো ক্লিন হয়েছে চিন্তা ভাবনা করে ফোনটা লাগাইছে কিন্তু এখন যারা ফোন করতেছে চিন্তা করে চিন্তা করে বাস একটা মিস কল দেয় জীবনে ব্যাক করে না এ কথা বলবে আর বলবেন আপনি ব্যাক রসুলের তারিখ থেকে সত্যে সত্যে হ্যাঁ, কি পরিমাণ কৃপণ হইতেছে কথা সে বলবে গরিব দেখো ওর কি দেখা পড়ছে কি দেখা পড়ে কি পরিমাণ বকিল হইলে কারণ হইলে একটা মানুষ আরেকজনের এক করতে বলতে পারে চিন্তা করুন তো জঘন্য করি সেই জন্য আমি মশলা ছেপে দিচ্ছি এখানে পত্তা পাওয়া যায় আসলে মশলা ফোনের কথা দেখেন ফোন করবেন এখানে অন্তত বিশ পঁচিশটা মশলা আছে লক্ষ লক্ষ লক্ষ ফোন ব্যবহার করতেছি জানো না এখানে আমার মশলা আছে সব প্রশ্নগুলো কোরআন হাদিস থেকে দেওয়া হবে কোরআন হাদিস থেকে দেওয়া হবে বিভিন্ন মসজিদে এলান হয় মোবাইল বন্ধ করুন কেন মসজিদ সবকে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন ফোন ব্যবহার করেন আপনি আর এলান করে মসজিদ যান হ্যাঁ তো মহাজনের ঘরে দূর করা হবে পয়সাটা হাতিয়ে পড়াশোনা করবেন যে আপনার এই চাকরি করবেন আপনি ব্যবহার করে আপনি বন্ধ করে ঢুকছেন বাসায় রেখে এসে ঢুকছেন হ্যাঁ? আবার উল্টা এলাকা করলে বর্ষের হাজার টাকা রেখে দেবে জেলা করেন নাকি আমাদের কাফেরা ক্ষতি হয় মাঝে পাশে গোলমাল লাগায় তাতে আরো তিন গুণ বেশি ক্ষতি হয় সবাই যদি ধরে আর কারো মোবাইল নেই দেখাও এই ধরনের দরকার কিন্তু বাকিরাও নামাজ পড়ছে সবার নামাজ কিছু বাড়াবাড়ি তো বন্দনা গুজা বন্ধ করছিল ফলে ইসলাম করতে দেয় সংশোধন করতে দেয় তাতে দশ দুধ ক্ষতি বেশি হয়ে গেল এই হল আমাদের আক্রমণ তো বলতেছিলাম মুসলমান টাইটেল পাইতে গেলে আপনার দ্বারা কেউ যেন অযথা কষ্ট না পায় এদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ রসুলের বিবিবন রসুলের জন্য আসে পাগল এরপরও হাদিস আসছে তিনজন ঘরে ঢুকতেন তারপরে বাইরের থেকে দিনের কাজ করে আসে খুব হালকা আওয়াজ সালাম জাগ্রত থাকলে জবাব দিবে ঘুমাইলে ঘুম ভাঙবে এমন আমাদের সালাম দিতেন জাগ্রত থাকলে জবাব দিবে কিন্তু ঘুমান্ত লোক হলে এই সালামে কি হবে না ঘুম ভাঙবে না বিবিদেরকে এই পর্যন্ত তুমি খেয়াল ঘুমান্ত মানুষের ঘুম যেন না ভাঙে ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে যাবে আমরা এগুলো খেয়াল করবো হ্যাঁ। সময় দোকানে যায় বাজার লাগে পুরা বাজার সে জানে না হাবিব কি রসুন কি শিখাই তুমি কি খেয়াল করতে আল্লাহ তো এই টার্গেট পেতে গেলে খেয়াল করতে প্রত্যেকটা কাজ কতটা ধরনের লেগে আমি ঠিক দেখতে লোকেরা ঢুকবে জায়গাটা দেখে আমরা পার্কিং এর জায়গায় জায়গাটা এবার আর পরিস্থিতি দেখতে পাচ্ছেন ওই ঘুরে রাখলেন এমন জায়গায় গাড়ি কেন রাখলেন লোকজন ঢুকতে পারতেছে না তাতে গুণা আপনার গুণা মনে মনে লাল বাতি তো লাগে আপনি গাড়ি টাড়ি তুলে তারপরে গোলা হবে কেন শরীরের মশলায় যেগুলো দেশীয় আইন মানুষের যার মানে যেটা মস্তজন করা হয়েছে আমি সেটা কোরআনের সাথে সংঘর্ষ নেই সেগুলো মানা জরুরি শরীরের জরুরি করেছে তেমনি ভাবে বিভিন্ন রক্ষক হইলে ডাক্তাররা অনেক কিছু নিষেধ করে তো যেভাবে সুস্থ না হয় এইগুলো খাবেন ওগুলো মানা এটাই সরিয়েছে রায় ওগুলো মানা এটাই কি সরিয়েছে অনেক লোক বলে এখন মানা করছে আমি তা আকল করে খাই নাই সব আপনাকে এরকম তা আকল করতে কে করছে তো তা আকল হবে না ঘন্টা হবে এটা শরীয়তে নাই ডাক্তার মানা করছে তো এই অবস্থায় এটা খাইলে আপনার ক্ষতি হবে ওটাই শরীয়ত ওইটাই শরীর এখানে আপনাকে তাওয়াকুল করতে বলা যায় আপনার তাওয়াকুল শরীয়ত বিরোধী তাওয়াকুল তাওয়াকুল না দিলে তাওয়াকুল হয় হাদিসের মধ্যে আসছে আমাদের লোকেরা হজ করতে আসত কোনো খরচা করতে আসতো কোনো খরচা না আনো না করো তাহলে তাওয়াকুল করো তাদের বিরুদ্ধে আয়াত নাজল আয়াত নাজল এরকম তাহলে যায় তো বলতেছিলাম প্রত্যেকটা জায়গায় খেয়াল দেখলে মানুষের কষ্ট লাগে মানুষের কি হয় শরীর বক্তব্য মসজিদে দেওয়া ঘরে নেওয়া আল্লাহর সব এদের দেওয়ার করতে আছে ওদের পাওয়া দেখলে অনেকদিনই ক্ষতিগ্রস্ত হবে বস্তির আশায় কিছু করে আর কারো কোনো সমস্যা কারো কোনো রোগের কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়েছে তার জন্য বস্তির আশা নিষেধ তুমি গেলে তোমার দ্বারা আসামের দ্বারা দাঁড়াইবে তাতে কষ্ট হয় তার বস্তির আশা নিষেধ এর যদি বস্তির আশা নিশ্চয়ই যাবে যারা বিড়ি খায় এদের কি হয় অত্যাচার রোগের কারণ হয়েছে ও ইচ্ছা করে সেটা ইচ্ছা করে যে মুখ দিয়ে নাম নেয় এই মুখটাকে দুর্গন্ধ করে যে মুখে ক্লাব করে আল্লাহ ক্লাব তেলাও করে সে মুখটাকে ফাইদারি বানিয়েছে সে সাই না তার মুখটাকে ফাইদারি বানিয়েছে মানে এটাকে এমন দুর্গন্ধ বানাইছে এটা সিঁড়িখানা লোকজন সিঁড়িতে নামে ওই সিঁড়িতে আরেকজন উঠতেও পারবে না নামতেও পারবে পুরো সিঁড়ি দেখবে দুর্গন্ধ হয়ে সে বুঝতে লাগবে আমি এই সিঁড়িতে নামার কারণে পুরো সিঁড়িতে নষ্ট হয়ে গেছে এইরকম মোবাইল জিনিস দেখে না এই পয়সা দিকেও খায় আবার তারা বাচ্চা বসে খায় কত জঘন্য ভাস এখানে আল্লাহ কাঁচা পেয়ার রসুন খায় মসজিদ আসতে বানাবো সেটাকে পয়সা দিয়ে মুখকে দুর্গন্ধ আর মানুষের কষ্ট দিয়ে সে তো বোঝে তার দুই বছর তার তার তো আমাদের পেট খুলে পেট মানুষের কষ্ট হয় এবং সমস্ত কাজ লিখে তাই বলতেন তোমার দ্বারা কেউ কষ্ট না পায় তো তোমাকে মুসলমান ত্যাগের দেওয়া আর তোমার ব্যাপারে সকলে তো নিশ্চিন্ত থাকে এই লোকটার দ্বারা উপকার হবে কিন্তু সে ক্ষতি করবে তার দ্বারা আমার চার মালের কোনো ক্ষতি হইতেই পারে এই তো বিশ্বাস আপনার ব্যাপার তখন আপনাকে মোবাইল চাইতে দেওয়া হবে আগে আসা যত চিন্তা লাগে কিন্তু আপনার ব্যাপারে লোকেরা আতঙ্ক থাকে হ্যাঁ, থাকে তাহলে সে তাকে মোমেন্ট টাইটেল দেওয়া দেখেন একদিকে তোমার কষ্ট না হ্যাঁ। আর একদিকে বলতেছে সবাই তো সতর্ক থাকবেই যাতে কারো তারা কারো কষ্ট না হয় সবাই সতর্ক থাকবে এর কিন্তু কষ্ট হইতে পারে কষ্ট হইতে পারে দুইজনের মেজাজটা একরকম আল্লাহ তালা কোটি কোটি মানুষ বানাইছে কোনো দুজনের চেহারা আপনি একরকম দেখাতে পারেন একদম খোলা এক দেখাতে পারেন আপন ভাই একই মায়ের পেটে কিন্তু পার্থক্য থাকে এক বিঘাত জায়গা এক বিঘাত জায়গা এর মধ্যে কোটি কোটি মানুষের চেহারা কোটি কোটি করবে বলার ভয়ের তো মিলবে না মিলবে আরো সাংঘাতিক কথা আপনাদের বৃদ্ধাগুলোর টিপ কারোর সাথে কারণ কারোর সাথে কারণ নেই এই জন্য বিভিন্ন দেশে আইন যতই স্বাক্ষর দিন অস্টিপ নিবেন স্বাক্ষর ডাল হয়েছে টিপ আর কি করা যায় এটা ডাল হয়েছে তার টিপ টিপের উপরে যারা গবেষণা করছে গবেষণা করতে করতে এই পর্যায়ে পড়ছে আমরা যখন টিপ যদি নেই আর এটা মেশিন দিয়ে একটু বড় আকারে বাড়ায় ওই টিপটা দেখে তার চেহারা কেমন হবে তার নাকটা খাড়া না বুঝা সব বলে বাস্তবটাই টিপ দেখে আপনার চেহারা হবে ওই টিপির বলতে আপনার চেহারা দেবো না গবেষণা করতে করতে মানুষের ফেরারের মধ্যে আমরা এই পর্যন্ত বলছি চেহারা বেশ কম গলার আওয়াজও বেশ কম বৃন্দাগুলির সাপ বেশ কম সব ধরনের বেশ কম তো মন নিজাজ নিজাজ বুঝেন না স্বভাব যা পরিবর্তন হবে না দুইজনে মিলবে আপনার কাছে না পছন্দ আর কোনো কাছে কি না পছন্দ নিয়েও না এই জন্য হুঁশিয়ার লোক যারা হ্যাঁ তারা যখন তার বাড়িতে মেহমান আছে মেহমানকে জিজ্ঞাসা করে আপনি কি কি জিনিস পছন্দ করেন হুশিয়ার লোকের কথা বলেন জিনিস বেতাকাল্লুক মানে ফ্রি মাইন্ড তুমিতে বলে বেতাকাল্লুক সব বলে সব বলে আমি বয়স থেকে বাড়িতে গেলাম তারপর শ্বশুর সাহেব অনেক বয়স হয়ে গেছে একশো টাকার বেশি উনি মানে হাফিজুদ্দুর রহমতুল্লাহ ফলে আমার এই সারা সম্বন্ধে মানে নিষ্পাতি ভাই ব্রাদার ল আরবিতে নিষ্পাতি ভাই ফলে জিজ্ঞেস করলাম আজকাল কি খানা কি পছন্দ করে আমি তো লয়ে গেলে ওটা খাই না আমার বেকার হয়ে গেল তো হুশিয়ার লোকেরা মেহমানকে জিজ্ঞেস করে ওটা পাঠায় আর বেসুস লোকেরা কি করে সে নিজে কি কি পছন্দ করে এটা করছে তোমার দেখুবের কারণে জিজ্ঞেস করলে দেখে ইউজ করতে শরীরের কত সুন্দর কত সহজ ইউজ করতে শরীর এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখা যেতেছে একজনের দ্বারা আরেকজন আরাম পাবে কারণ তারা একটু কষ্ট পাবে না এটা সরিয়ে হবে এরপরও যেহেতু আমি বলতেছিলাম চাহিদার মধ্যে মিললে এক একজনের চাহিদা কি একরকম একজনের চাহিদা স্বভাব একরকম যত আপনি খেয়াল করে কাজ করবেন তো কারো কষ্ট না হোক বড় কি হবে কিছু কষ্ট হবেই তখন কি করবেন ভাই খেয়াল করে তো খেয়াল করার পর তার কিছু কাজ আপনার দিলে দেখা দিবে সবাইকে অন্যের প্রতি খেয়াল করতে বলা হয় খেয়াল করলো যাতে আপনি কষ্ট না পান তাও কি কিছু কষ্ট আপনার হয়ে তাদের আমাকে কারণে হয় তখন কি বলবেন তখন আপনার সামনে দুটা রাস্তা খোলা কটা রাস্তা দুটা রাস্তা একটা হলো যার আপনি কষ্ট পাইলেন তার সাথে লড়াই করতে পারেন ঝগড়া করতে পারেন হ্যাঁ, আপনি আমার ইজ্জত খেয়াল করলেন না আমি এলাকার বন্ধু বান্ধব খেলাও দিলেন না আমার আমাকে দিকে দাঁড়াইলেও না আমার কোনো মানুষ গণনা না না এ কয়েক বছর বকা বকি এই একটা ছবি একজন একটা শিখে তুমি কষ্ট পাও তো একটা মামলা ঢুকে দাও মহিলাদের ঠিক আছে যা পরে অ্যাডভোকেট লাগে আইনি সহযোগিতা লাগে সব আমরা ওরা ঠিক আছে আল্লাহ রসুল শিখেছে এটা না কি হবে তুমি যার সাথে লড়াই লাগাই দিলাম ঝড়া লাগাই দিলাম তো তুই দুনিয়ার তো অশান্ত সৃষ্টি করবি তোর বিবির সাথে লড়াই তোর ছেলের সাথে লড়াই তোর বাপের সাথে লড়াই তোর প্রতিবেশীর সাথে লড়াই বাচ্চা একদম সাথে বসত ওই সিডলার সাথে কি লড়াই তোমার লড়াই তুমি জীবনে শান্তি পাইবে না তোমার তবে কোনো শান্তি পাবে না গলত তরিকা কি করতে হবে তাহলে খবর দূরে রাস্তা আছে খবর করে আমার ভাইকে মাফ করে দেন একথা মনে করেন ওর দ্বারা আমি যেরকম কষ্ট পাইলাম আমার দ্বারা ও তো কি পায় কষ্ট পায় আমার অনেক কাজের দ্বারা আমার অজান্তের আমার অন্য ভাইরা কষ্ট পায় আজকে আমি কষ্ট পেয়ে যদি মাফ করে দেয় আমার দ্বারা যারা কষ্ট পাবে তারা আমাকে কি করবে মাফ করে দিলেন আর সবচেয়ে বড় কথা হল আল্লাহ মাফ করে দিবে তাহলে আমার বান্দা হয়ে আমার আর এক বান্দা করে নিজ দয়ায় খবর দিল তাহলে আমি কিছু আর হবো আমি আমি নিজ দয়ায় ওই গুণাগুলো মাফ করে দিতে পারি না আমি আচ্ছা, সব গুণা আল্লাহ তাহলে যদিও আপনার সামনে দুটো রাস্তা আছে কষ্ট পাওয়ার পরে দুটো রাস্তা আছে ধরো লাগিয়ে দিতে পারেন অথবা সবল করতে পারবেন আপনি কোনটা অবলম্বন করবেন আল্লাহ নিজের সবল করবেন আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করে দেবে কাজেই জীবনের নাম সাথে থাকবে কখনো বিবির সাথে থাকতে হবে কখনো ছেলের সাথে থাকতে হবে কখনো ছাত্রের সাথে থাকতে হবে প্রজা প্রতিবেশকে থাকতে হবে পড়াশোনার তবলিক জামাতের তবলিক জামাতের সাথীদের সাথে থাকতে হবে যেখানে থাকবে এই ঘটনা কিন্তু ঘটতে থাকবে হয় তার ব্যবহারে খুশি হবেন তো শুক্রিয়া জানাবেন তাই শুক্রিয়া জাজাক আল্লাহ খায়রান আমাদের উপকার করলে মুখ বুঝে পেয়েছে এটা ভালো যে আপনাকে এটা উপকার করলো তো তারা বলতো জাজাক আল্লাহ খায়রান কথা আমি একটা গেছি ওই জায়গাটা চিনি না গাড়ি থামাইতে হবে বারবার জিজ্ঞেস করতে হবে ওই জায়গাটা কোন দিকে একটা ঘর আপনি এদিক দিলেন এদিক দিলেন পরে কি করতে হবে আমরা কি করি রাস্তা দেখাই দিল খুব বন্ধ করে চলে গেল হলক আপনি হচ্ছে উপকার নিচ্ছেন না উপকারটা বদলা দিতে হবে না আল্লাহ রসুল বলছে যে তোমাকে উপকার করে তার তুই প্রকৃত দাও তো জাজাকাল্লাহ হায়রান করলে আপনি তার জন্য দোয়া দিলেন প্রতিদান দিলেন ইংরেজরা কিন্তু এরকম করে এটা নিতে তারা ইসলাম থেকে তারা পেয়ে পাবে তাদের বাইবেল এগুলো কিচ্ছু লেগাবে বাইবেল পড়ে যান কিচ্ছু লেগে গেছে এখানে একশো বছর পরে পৌল সেন্টর কি করছে ওই ভণ্ডর কথা এগুলো তো সব তারা আমার ওরা হাতে ঘেঁটে ঘেটে আমাদের গুলো নিয়ে আমাদের গুলো নিয়ে আল্লাহ রসুল শিখেছে যার দ্বারা সামান্য উপকার নাও তাকে দোয়া দাও জাজাক আল্লাহ খায় আর দেশে কষ্ট দেয় বুঝে দিক বা না বুঝে দিক তো আল্লাহ জন্য কি করবে সতর্ক লড়াই ধরার রাস্তা বলো তো বিবির সাথে করতে বলা হয়েছে হ্যাঁ যখন রাস্তাতে থাকে তা হইতেই পারে সে উপকার করলে জাজাক আল্লাহ খায় রাখবে বা কমপক্ষে সুক্রিয়া কমপক্ষে কি সুক্রিয়া আরো দেশে বুঝতে না বুঝে কষ্ট দেয় আল্লাহর জন্য খবর আল্লাহর জন্য খবর তখন আল্লাহ বলতে আমি তোমার সাথে এবং তোমার যে গোলাগুলো আমার কাছে রয়ে গেছে তুমি জানো না তোমার এতগুলো গোলা আমার দরবারে জমা রয়ে গেছে তোমার ওই গুণের কারণে আমি তোমাকে মাফ করে দিব এই লোকের আগে তো তালিম দিতে এরকম যা আপনি কাউকে কষ্ট দিবেন না কষ্ট পান তো লড়াই করবেন না কারো তো অশান্তির রাস্তা অশান্তির রাস্তা সারা জীবনে শান্তি পাবেন সবল প্রত্যেকে সবল পাবেন এটা শান্তি সেই সমাজ জান্নাতের পরিবেশ হয়ে জান্নাতের পরিবেশ সুন্দর কাউকে কষ্ট দেবে না কে কষ্ট দিলে খবর করবে এই জন্য আপনাদের মধ্যে আছে নদীর করিম সাল্লাম বলেন যে মুসলমান অন্য মুসলমানের সাথে হ্যাঁ মেলামেশা করে এবং তাদের দ্বারা কোনো কষ্ট পাইলে ধৈর্য ধারণ করে সে ওই মুসলমান থেকে ভালো যে কারোর সাথে বেশে না এবং তাদের হ্যাঁ কষ্টে সবল করে বেশে কষ্ট ফেলে ধৈর্য ধারণ করেন লড়াই ঝগড়া শুরু করেছে তার থেকে ওই মুসলমান ভালো যে নাকি কি করে ধৈর্য ধারণ আল মুকমিনুল্লাহি ইখালিতুন নাস কি সুন্দর এইসব তালের যদি আমাদের মধ্যে চালু হয়ে যাবে কোন গোল কোনো সুযোগ আল্লাহ তুমি শিখাই দিতে তুমি যখন পাওনা উসুল করবা একটু কম দাও আচ্ছা পরিশোধ করবা একটু বেশি দাও চার টাকার ক্ষমা ঠিক করতে গরিব মানুষ পাঁচ টাকা দিয়ে দিলি হ্যাঁ আপনাকে ওই এক টাকার কারণে আল্লাহ রসুল সনদ দিতেন আমি সর্বোত্তম মানুষ সব মুসলমানদের যদি এই স্বভাব হয় নেওয়ার সময় আরেকটা যখন নেয় কম নেয় একশো টাকায় পাইতো একশো টাকায় নিচ্ছে যে এক টাকা আমার কি করছে ওকে ফেরত দিয়ে তোমার ছেলেদের কিছু দিবে আল্লাহ তালা তার জন্য কত বছর তাদের করবে এক টাকা ফেরত দিয়ে আল্লাহ ছেলেদের দশ টাকা বাড়াই নিয়ে নেওয়ার সময় কম নেয় আর দেওয়ার সময় কি করে বাড়াই আর আমাদের টেন্ডেন্সি কি হ্যাঁ বেগুন কিনতে চাই এক কেজি মাপা হয়ে গেছে আপনার ব্যাগের মধ্যে দিচ্ছে আমরা কি করি আস্তে বেগুন উঠায় দাঁড়িয়ে পাল্লা দিয়েছি আর মাপা হয়ে গেছে এক কেজি হয়ে গেছে আপনার ব্যাগের মধ্যে দিচ্ছে এখন আপনি বেগুন দিলেন কেন ওদের টেন্ডেন্সি নেওয়ার সময় কি করতে হবে বেশি দিতে হবে আচ্ছা এখন আপনার দাম দিতে হবে না এখন এগারো টাকা কেজি আবার দশ টাকা দিকে আর এক টাকা তো নেই এটা মাফ করে দেবে বেগুনটা বাড়াই দেবে আর টাকা একটা কি করলেন কম দিবে এই রসুলের তাহলে রসুল কিছু নেওয়ার সময় কম নাও গরিব মানুষকে কম নাও আর দেওয়ার সময় কি করো বাড়াই দাও সব উত্তম দেখো আল্লাহ তোমাকে কি বলবো প্রত্যেকটা মানুষের এই স্বভাব যদি হয় হ্যাঁ তাহলে আপনি কোন বিস্তার করার জন্য কোন আদালত লাগবে লাগবে এইগুলো শিখাই কিন্তু এগুলো কোনো আলোচনাও নেই এই হাদিসগুলো জানিও না আমরা এই জন্য আমাদের কোনো লড়াই লেগে বাপ বেটা লড়াই স্বামী স্ত্রী লড়াই উস্তাদ থাকলে লড়াই লড়াই কোন জায়গায় করা ছাত্ররা টিচারের বিরুদ্ধে বিরাট আন্দোলন সব জায়গায় সব গোড়া হলো তালিম দিয়ে গেছেন এই তালিমের আমরা আমাদেরকে জানা আমল করা কফির দান করে আলহামদুলিল্লাহ